জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লোকে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্নলোকে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্নলোকে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ তিনি পুনভাবে বিশ্বটাকে সাজিয়েছ তিনি পুনভাবে সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যতই তোমার তরে ভালোবাসা বাড়তে থাকে ততই সাদা কালো ধূসর মেঘের খেলা তোমার তরে ভালোবাসা বাড়তে থাকে ততই একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্নলোকে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ তিনি পুনভাবে বিশ্বটাকে সাজিয়েছ তিনি পুনভাবে অগণিত তারার কণে চেয়ে থাকি যখন হৃদয় আমার ভালোবাসায় ভরে ওঠে তখন অগণিত তারার কণে চেয়ে হৃদয় আমার ভালোবাসায় ভরে ওঠে তখন একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ তিনি পুনভাবে জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লোকে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্নলোকে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে